কি ক্রিকেট চলুন দেখা যাক আরে এ তো আবার এসেছে খালি গায়ে আরে এ তো জার্সিও পরেনি আরে এই দেখুন টাটা বাই বাই বাহ কায়দা দেখো চুমু আরে পাপ্পু ভাই লঙ্কা গুঁড়ো খেয়ে এসেছো কি এত গরম নাকি দুজনে রেগে আছে ব্যাটসম্যান তো পুরো তৈরি মনে হচ্ছে বাহ কনফিডেন্স পাপ্পু তো ভাই পুরো শতাব্দীর স্পিডে আসছে আই চেন্নাই থেকে আসছিল কিন্তু ব্যাঙ্গালোর তো পৌঁছল না আরে পাপ্পু তো দিল সবাইকে গুগলি চিঠি তো মনে হচ্ছে আর ছাড়বেই না আবার পরের বল আর ইয়ে আরে ভাই আর ছক্কা কি ঘুরিয়েছিল ব্যাটটা এই পাপ্পু কেন স্ট্রিং এর মতো লাফাচ্ছে আম্পায়ারও সমস্যায় আমরাও সমস্যা চলুন দেখি রিপ্লাই আরে ভাই তেল লাগিয়ে এসেছিল কি ব্যাটটা হাওয়ায় উড়িয়ে দিলে মনে তো হচ্ছে না লজ্জা পেয়েছে পরের বল আরে বাহ একেই বলে তেন্ডুলকরকে কপি কর সাবাস মা বাবা তো খুব খুশি হয়ে যাবে চারে সিগনাল দিয়েছে আর পাপ্পু তো একদমই খুশি না আরে ভাই পুরো বলটা চাটবে কি ও ইয়া থুতু লাগালো হাঁটুতেও আরে ভাই এর মাথাটাও বেঁচে গেল পাক্কা নো বল হবে আরে না আম্পায়ার বলছে এটা নো বলই না জাস্ট ওয়ার্নিং এটা আবার বোলাররা খুশি ব্যাটসম্যানও খুশি না আর একটা চার কিন্তু না বাহ স্টাইল স্টাইল আরে ও তো আটকে গেছে স্টাইলে বাহ সাবাস আবার এই বাদ তো চা ব্যাটটা মাটিতে ঢুকে পাপ্পু এত হাসছে কেন একটু দেখি তো বাহ দেখুন দুই বল আর নয় রান দরকার মনে হচ্ছে চিঠির হাওয়া টাইট হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে না চিট্টি বা পাপু টেনশনে আছে আর এই বল আর <laughs> মনে হচ্ছে পুরোটাই ষড়যন্ত্র নো বল সাথে ফ্রি তো ভাই চিট্টির তো ভালো টাইম এসছে এক রানও পেয়ে গেল বা বা বা চলে কি হেঁচে দিয়েছিল কি আরে এগিয়ে এসে ঘুরিয়ে মারলো শট আর এটা ছয় আর মাঠেতে লাভ জাপ শুরু আরে পাল্লা পাল্লা আরে ভাই আবার টেনশন আমাকে কিছু টেনশন করতে হবে টেনশন এখন আমাকে কিছু করতে হবে ভগবানকে ডাকো সবাই মিলে হ্যাঁ ঠিক আছে আর এটা এলো পরের বল ভাই খেলাটা তো খুব জমে গেছে আরে বাহ কি সুন্দর শট লাগালো পুরো হেলিকপ্টার শট আর বলটা হাওয়ায় বলটা মনে হচ্ছে মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেছে আরে বল তো দেখা যাচ্ছে আবার এখন তো পাপ্পু খুব খুশি পাপ্পু তো পাক্কা ধরে নেবে বলটা হ্যাঁ, আরে ভাই হয়ে গেল চিট্টি দুঃখী আই আরে বল কোথায় চলে গেল আরে দেখো চিহ্নই লুকিয়ে গেল বলটা পাপ্পু আর চিট্টি দুজনেই খুশি নয় আরে বাহ দুজনেই বিজয়ী এটা তো খুব ভালোই হলো ভাই দুজনেই খুশি আরে ভাই দুজনে যখন বিজয়ী তখন চিহ্ন পিছনে যাচ্ছ কেন <laughs> খুব মজা